শ্রেষ্ঠ পথ হলো শরীয়তের নামে নতুন কিছু সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে কিভাবে পাবেন আল্লাহর সাক্ষাৎ জানতে হলে দেখুন আমলে সালে আজ সন্ধ্যা পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین و والسلام وسلام علیہ المرسلین نبینا محمد ولا وصحبہ اجمعین ومن بحسان یوم الدین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سبحان اسرا بعبده لیلا من المسجد الحرام الى المسجد الاقصى حوله لنريه من آیاتنا ইন্নাহু হুয়াসমিউল বাসির আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুরাতুল ইসরা বা তার অপর নাম সুরায় বানি ইসরাইল এর তফসির আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুরার প্রথম আয়াতে ইসরার কথা উল্লেখ করেছেন ইসরা অর্থাৎ রাত্রের ভ্রমণ আর এই রাত্রের ভ্রমণ ছিল নবী করিম সাল্লা সাল্লামের মেয়েরাজের উদ্দেশ্যে মক্কাতুল মোকাররমা থেকে মসজিদ আকসা পর্যন্ত ফিলিস্তিন পর্যন্ত যে সফর ছিল এটি হচ্ছে ইসরা জমিনি সফর এবং মসজিদ আকসা থেকে নবী করিম সাল্লা সাল্লামের যে আকাশপথে সফর ছিল এই সফর হচ্ছে মেয়েরাজ আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে এই আয়াতে ইসরার কথা অর্থাৎ রাত্রের এই সফরের কথা উল্লেখ করেছেন আর বাকি মেয়েরাজের বিস্তারিত ঘটনা নবী করিম সাল্লা সাল্লামের সহি হাদিসে রয়েছে আমরা ঘটনার দিকে না গিয়ে আসল আয়াতে সরাসরি আসি আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে এরশাদ করছেন সুবহান আল্লাজি আসরাবি আবদেহ পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি তার বান্দাকে নিয়ে গেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন এখানে তার পবিত্রতার কথা ঘোষণা করছেন যেখানে কোরআনে করিমে সুবহানাকা অথবা সুবহানাহু অথবা সুভান আল্লেজি এইভাবে শব্দগুলি এসেছে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণার উদ্দেশ্যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণীতে আল্লাহ যেন বান্দাকে বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এবং মমিনদেরকে যে তোমরা সেই সত্তার পবিত্রতা ঘোষণা করো সেই সত্তার পবিত্রতা ঘোষণা করো যিনি সমস্ত দোষ ত্রুটি অভাব থেকে মুক্ত যে আল্লাহ রাতারাতি তার বান্দাকে নিয়ে গিয়েছেন এই যে সুবহানাক আল্লাহ পাক উল্লেখ করেছেন তসবি সাধারণত বা সুভান আল্লাহ আমরা পড়ে থাকি আমাদের ভাষায় কোনো আশ্চর্য বিষয়ের ক্ষেত্রে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে এমন একটি বিষয় উল্লেখ করেছেন যেটা আশ্চর্যজনক বিষয় আর তা হচ্ছে আকাশপথের এই সফর যেটা অসম্ভব কথা আল্লাহ পাক আলমিনের কুদরত ছাড়া সাধারণ মানুষের জন্য অসম্ভব বিষয় তাই আল্লাহ ফাকরাবুল আলমিন এখানে সুবহান আল্লাজি দিয়েই এই বিষয়টিকে আরম্ভ করেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন পবিত্র সেই সত্তা বা পবিত্রতা ঘোষণা করো সেই সত্তার যিনি রাতারাতি তাঁর বান্দাকে নিয়ে গেছেন তার বান্দা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ রাসুল লাইলান আসরা মানেই রাতে সফর করা আর তার সাথে আল্লাহাকে লাইলান বলেছেন রাতারাতি নিয়ে গেছেন মিনাল মসজিদুল হারাম কোথা থেকে মসজিদে হারাম থেকে এলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ ফাকরাবুল আলমিন এই আয়তে দুটি মসজিদের কথা উল্লেখ করেছেন দুইটি মসজিদের কথা উল্লেখ করেছেন সেই দুইটি মসজিদ সবচাইতে বেশি পবিত্র মসজিদ এবং ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মসজিদ আর তৃতীয় মসজিদ যার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সুরায় তৌবাতে লামাসজিদুন উসা আল্লাহ তাকুয়া মিন আউআলিয়া মিন আহাকুয়ান তাকুমাফি এমন এক মসজিদ রয়েছে যে মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে আল্লাহ ভীরুতার ওপর আহা কোয়ান্তা কুমাফি সেই মসজিদে আপনি দাঁড়াবেন সেই মসজিদে আপনি নামাজ আদায় করবেন এটা বেশি হক রাখে আল্লাহ ফাকরাবুল আলম তাহলে কোরআনে করিমের এই দুইটি আয়াত মিলিয়ে তিনটি মসজিদের কথা উল্লেখ করেছেন যে তিনটি মসজিদে নেকির উদ্দেশ্যে সফরের জন্য নবী করিম সাল্লা সাল্লাম আদেশ করেছেন উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাম এরশাদ করেছেন আতুসাদুর রেহালু ইল্লা ইল্লা সাল্লাহ সাথে মাসাজিদা নেকির উদ্দেশ্যে কোনো জায়গার সফর করা যাবে না সেখানে গিয়ে বিশেষ কোনো এবাদতবন্দি করব ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ একমাত্র তিনটি মসজিদের দিকে আর সেই তিনটি মসজিদ সম্পর্কে নবী করিম সাল্লাম বলছেন আল মসজিদুল হারাম ও মসজিদি হাজা মসজিদ হারাম মক্কাতুল মোকরমে কাবা আর আমার এই মসজিদ অর্থাৎ মসজিদ নবী আর ওয়াল মসজিদুল আকসা দূরের মসজিদ বেতুল মোকাদ্দাসের মসজিদ আল্লাহ পাক মসজিদ আকসার কথা বলতে গিয়ে বলছেন বেতুল মোকাদ্দাসের মসজিদের কথা বলতে গিয়ে আল্লাজি বাহারাকানাহাউলা যার আশেপাশে আমি বরকত দিয়েছি আশেপাশে বরকতের মধ্যে একটি বরকত হচ্ছে যে এটি হচ্ছে আরদুল আম্বিয়া নবী অনেক নবীগণ এই প্যালেস্টাইনে এসেছেন এই একটি বরকত আর আশেপাশেই যখন বরকত রয়েছে তখন সেই মসজিদে কত বরকত রয়েছে সেই মসজিদে মসজিদ আকসাতেও বরকত রয়েছে লেনোর আহমিন আয়াতে না কেন আমি নিয়ে গেছিলাম আমার বান্দাকে আল্লাহাক বলছেন তাকে আমার নিদর্শন সমূহ দেখাবার উদ্দেশ্যে সেখানে গিয়ে এই সফরে গিয়ে অনেক নিদর্শন দেখে আসবেন আল্লাহ ফাকরাবুল আলমিন তাকে অনেক কিছু দেখিয়েছিলেন আসমানি সফরে ইন্নাহু হুয়াসামিউল বাসির নিশ্চয়ই তিনি সব কিছুই শোনেন এবং দেখেন তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন নবী করিম সাল্লা সাল্লামের পরে সবচাইতে বেশি অনুসারী যেই রাসুলের অর্থাৎ মুসা আলি সাল্লাম তার কথা উল্লেখ করেছেন ওয়াতাইনা মুসাল কিতাব এবং আমি মুসা আলি সাল্লামকে কিতাব প্রদান করেছিলাম তাকে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত ওয়াজা আল্লাহ হুদাল্লেবানী ইসরাইল এবং তাকে পথ প্রদর্শনকারী হিসাবে আমি নিযুক্ত করেছিলাম বনি ইসরায়েলদের জন্য বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েল সালামের বংশধর আজকে ইসরায়েল শব্দটি যেহেতু ইসরায়েল ইয়াহুদিদের দেশ জন্মেছে যারা ইসলামের শত্রু মুসলিমদের শত্রু যার ফলে এই নামটি বদনাম হয়ে গেছে আর না হলে ইসরায়েল নাম ইয়াকুব আলী ইসালামের ইয়াকুব আলী ইসলামের অপর নাম হচ্ছে ইসরাইল আল্লাহ পাকুরানি কেন বলছেন কুল্লু আমি কানা হিল্লাবানি ইসরাইলা ইল্লা মাহারমা ইসরাইল আলা নফসে আল্লাহ পাক বলছেন যে মুসা আলি ইসলামকে বনি ইসরায়েলদের রাস্তা দেখানোর জন্য আমি নিযুক্ত করেছিলাম আর এই মর্মে তাদেরকে বলেছিলাম আল্লাহ তাত্তা খেজু মিন্দুনি ওয়াকিলা আমাকে বাদ দিয়ে কোনো কর্মবিধায়ক তোমরা সাব্যস্ত করবে না আমাকে কর্মবিধায়ক মানবে এবং অন্য কাউকে কর্মবিধায়ক কার্য সম্পাদনকারী তোমাদের বানাতে পারে তোমাদের গড়তে পারে তোমাদের উন্নতি দিতে পারে বা তোমাদের ক্ষতি সাধন করতে পারে এইরকম কিছু সাব্যস্ত করবে না তারপর আল্লাহ ফাকরাবুল আলম এসাদ করছেন জরুরিয়াতমান হামাল না মানুহ এরা হলো ওই সব লোকের সন্তান ওই সব লোকের বংশধার যাদেরকে আমি নূ আলি সালামের সাথে পানি জাহাজে বা নৌকায় আরোহণ করিয়েছিলাম নু আলি সালামের বংশধরই একমাত্র পৃথিবীতে থেকে গেছে সুতরাং আল্লাহ বলছেন নু আলি সালামের সাথে যাদেরকে নৌকাতে উঠিয়েছিলাম বা আরোহণ করিয়েছিলাম তাদের সন্তান ইন্নাহু কান আবদান শাকুরা নিশ্চয় নূ আলি সালাম আল্লাহ পাকের শুকুরগুজার কৃতজ্ঞ বান্দা ছিলেন আল্লাহ ফাকরাব্বুল এখানে নূহ আলী সালামের প্রশংসা করেছেন তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন বনি ইসরায়েলদের পাপের কারণে তাদের অন্যায়ের কারণে তাদের বাড়াবাড়ির কারণে তাদেরকে যে আল্লাহ পাক বিভিন্ন যুগে শাস্তি দিয়েছেন সেই শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াকাজাইনা ইলা বনি ইসরাইলা ফিল কিতাব এবং আমি বনি ইসরায়েলদের জন্য ফয়সালা করেছি ফিল কিতাবে কিতাবে অর্থাৎ আল্লাহ পাক রাব্বুর লিখনীতি আল্লাপাক ফয়সালা করেছেন আল্লাপাকে আল কিতাব লহে মাহফুজ তকদিরের যে ভাগ্যলিপি রয়েছে তাতে আল্লাহ পাক রব্বুল আলমিন ফয়সালা করেছেন লাতুসে দুন্না ফিল আর দে মার্রাতাইন তোমরা পৃথিবীতে একবার নয় দুইবার করে বিপর্যয় সৃষ্টি করবে ফিতরা ফাসাদ সৃষ্টি করবে যে কোনো পাপ করা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা যে কোনো পাপ করা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা ওয়ালা তা আলুন্না উলুবান কবিরা এবং তোমরা বড় উদ্ধত প্রকাশ করবে তোমরা বড় অহংকার করবে ফেদা যা ওয়াদ উলাহমা প্রথম যখন তোমরা বিপর্যয় সৃষ্টি করবে তখন তার শাস্তি স্বরূপ আমি তোমাদের ওপর জালেমদেরকে চাপিয়ে দেব তাহলে এর দ্বারা বোঝা যায় যে যে কোনো জাতির ওপর জালেম শাসক যদি আল্লাহ পাক চাপিয়ে দেন জালেম নেতৃত্ব যদি চাপিয়ে দেন তাহলে জানতে হবে যে তাদের পাপের কারণে এটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলম বলছেন ফাইদা যা ওয়াদ উলাহমা যখন তাদের কাছে প্রথমটির প্রতিশ্রুতি চলে আসবে অর্থাৎ প্রথমবার তার বিপর্যয় সৃষ্টি করবে তার প্রতিশ্রুতি আসবে বা আসনা এবাদ এবাদাল্লানা উলি বাসিন শদীদ তখন আমার সেই বান্দাদেরকে আমি প্রেরণ করব। আল্লাপাকে এখানে আম বান্দা হিসেবে উল্লেখ করেছেন তারা আল্লাপাকের সৎ বান্দা ছিল না কোরআন করিমের ভাষায় বান্দা দুই শ্রেণীর লোককে বলা হয়েছে এক হচ্ছে আল্লাপাকের খাস বান্দা অর্থাৎ মোমেনিন যারা ইমানদার ব্যক্তি যা আল্লাহকে বিশ্বাস করেছে পরকালে বিশ্বাস করেছে আর আর এক অর্থে উল্লেখ করা হয়েছে যে কোনো সৃষ্টিকে যে কোনো মানুষকে আল্লাহ ফাকর বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন যদিও সে অস্বীকারী কাফের বহুত্ববাদী মুশরেক তারপর আল্লাহ পাক যেহেতু আল্লাহ পাকের সৃষ্টি এই হিসাবে বান্দা বলে তাদেরকে আখ্যায়িত করেছেন এখানে এই অর্থেই বান্দা বলা হয়েছে আমি তাদের ওপর এমন বান্দাদেরকে প্রেরণ করলাম উলি বা আসিন সদি যার অত্যন্ত যুদ্ধবিদ্যায় প্রবল ছিল যারা বড়ই যুদ্ধবিদ্যায় পটু ছিল ফাজাসু খেলাল দেয়াল সুতরাং তারা তাদের ঘরে ঘরে ঢুকে পড়ল এবং ইসরায়েলদের ঘরে ঘরে তারা ঢুকে পড়ল এবং তাদের সর্বনাশ করে ছাড়ল ওয়াকান ও ফুলা আর এই প্রতিশ্রুতি অবশ্যই হওয়ার ছিল আল্লাহ ফাকরাবুল আলম এই প্রতিশ্রুতি অবশ্যই হওয়ার ছিল এখানে একটু আমরা বিরতি দিচ্ছি তারপরে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোথা থেকে মাধ্যমে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ অসৎ কাজের নিষেধ করবে হাফেজ বিন খান আব্দুর রাজাক ডক্টর আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হকপথ অটল থাকবে এই সব ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আল্লাহ পাকরাবুল আলমিন বলছেন সোম্মা রাদাদনা লাখুমুল কার্রাত আলিহিম অতপর তোমাদেরকে তাদের ওপর বিজয় দান করলাম আল্লাহাক শাস্তি দিলেন শাস্তি দেওয়ার পরে যখন তারা সংশোধন করলো তখন তাদেরকে আল্লাহাক বিজয় দান করলেন ওয়ামদাদ নাকুম্বি আমি ও বানিন এবং তোমাদেরকে সাহায্য করলাম ধন সম্পদ দিয়ে এবং সন্তানাদি দিয়ে আল্লাহাক ধন সন্তানও দিলেন এবং সন্তানাদিও দিলেন ওয়াজে আল্লাহ আকসার ফিরা এবং তোমাদেরকে জনবলে বহুগুণ বাড়িয়ে দিলাম ও যে আল্লাহকুম আকসারা নাফিরা তোমাদেরকে জনবলে বাড়িয়ে দিলাম আল্লাহ ফাকরাবুল আলমী তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদেরকে বাস্তব জীবনে কোরআনে কেরিমের বাস্তবায়ন করতে হবে সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ফিরে আসি আল্লাহ পাক রাব্বুল আলমের দিকে তো আল্লাহ পাক তার নিয়ামতকে ফিরিয়ে দেবেন এর কথাও এখানে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ ইসাদ করছে তারপর ইন তুম আহসান লি আনফুসেকুম তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমরা তোমাদের স্বার্থে ভালো করবে তোমরা যদি সৎকর্মশীল হও ভালো কাজ করো তোমাদের স্বার্থে ভালো কাজ করো ওয়াইন আসা তুম ফালাহা আর যদি তোমরা খারাপ করো পাপাচারে লিপ্ত হও তাহলে তার কুপরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে ফালাহা মানে ফালিহা তাহলে তোমাদের ওপরেই তার শাস্তি বর্তাবে ফাইদা যা ওয়াদুল আখের আল্লাহ ফাকরবুল আলমী দুইবারের কথা বলেছিলেন যে বনি ইসরায়েল দুইবার করে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে দ্বিতীয়বারের প্রতিশ্রুতি যখন আসলো তখন আল্লাহ ফাকরাবুল আবার জালেম শাসকদেরকে চাপিয়ে দিলেন যারা তাদেরকে তাদের সমূলে বিনাশ করে দিয়েছিলেন কঠোর শাস্তি দিয়েছিল আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছে লিয়াসু উজু হাকুম তোমাদের চেহারাকে তোমাদের মুখমণ্ডলকে তারা কালো করে দিবে লিয়াসু উজু হাকুম ওয়ালিয়াদ হুলুল মসজিদা এবং তারা মসজিদে প্রবেশ করবে অর্থাৎ বাইতুল মকাদ্দাসের মসজিদে প্রবেশ করবে কামাদা খালুহ আউ্য়াল আমারা যেমন প্রথমবার মসজিদে পর্যন্ত প্রবেশ করেছিল এবং মসজিদের সাথেও তারা বেয়াদবি করেছিল তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদের সাথে কোনো জায়গায় যদি বেয়াদবি করে জালেমরা তাহলে এটাও আমাদের পাপের জন্য আমাদের অন্যায়ের কারণে ওয়ালিয়তাব্বিরু মা আলাউ এবং তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবি ওয়ালিয়তাব্বিরু মা আলাউ যেসব বিষয়ের ওপর তারা জয়ী হবে সেগুলিকে সম্পূর্ণরূপে তারা ধ্বংস করে দিবে আল্লাহ ফাকরাবুল আলম অত্যন্ত দয়াবান তাই বলছেন আশা রব্বকুম আইয়ার হামাকুম আশা করা যায় যে তোমাদের রব তোমাদের প্রতিপালক তোমাদের উপর দয়াবান হবেন ওয়াইন অদ্যুম উদনা আল্লাহর দয়া অসীম রয়েছে সুতরাং তোমরা যদি ফিরে আসো আল্লাহ বলছেন আমিও ফিরে আসব এই আয়াতের স্পষ্ট অর্থ যে যদি তোমরা সংশোধনের দিকে ফিরে আসো তাহলে আমিও তোমাদের ওপর নিয়ামত নিয়ে ফিরে আসব তোমাদের জন্য ইহকাল পরকালের সুখ নিয়ে ফিরে আসব তোমাদের জন্য বরকত নিয়ে ফিরে আসবো তোমাদের দিকে আমি ফিরব আর এতে ধমক রয়েছে মনে রাখবেন এ আয়াতের দুটি তফসিল করা হয়েছে ধমক রয়েছে কিভাবে ধমক রয়েছে ওয়াইন ওদ্দম ওদনা যদি তোমরা ফিরে যাও অর্থাৎ অন্যায়ের দিকে ফিরে যাও পাপের দিকে ফিরে যাও তা আমিও তোমাদের শাস্তির দিকে ফিরে আসবো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফিরে আসবো ওয়াজে আল্লাহ জাহান্নাম ইল কাফের ইনা হাসিরা এবং জাহান্নামকে কাফেরদের জন্য যারা অস্বীকারী অমান্যকারী প্রত্যাখ্যানকারী তাদের জন্য আমি কারাগার হিসাবে তৈরি করেছি আল্লাহ ফাকরাবুল আলম তারপরে কোরআনে করিমের কথা উল্লেখ করেছেন কোরআনে করিম দিয়ে আল্লাহ ফাকরাবেন অসংখ্য মানুষকে সঠিক পথ দেখিয়েছেন আজকে আমার আপনার কথা চিন্তা করুন যে আল কোরআন যদি আল্লাহ পাক নাজেল না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম কত কার্যে পূজা করতাম কত কিসের যে পূজা করতাম আর কত রকম পাপে যে ডুবে থাকতাম আল্লাহ পাক এই আল কোরআন দিয়ে আমাদেরকে সৎ পথে নিয়ে এসছেন এবং সৎ জীবনযাপন করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সাদ করছেন নাহাদ আল কোরআন ইয়াহাদিল্লাতিহি আকম নিশ্চয় এই কোরআন রাস্তা দেখায় ওই পথের যেটি হচ্ছে অত্যন্ত সুষ্ঠু এবং সোজা আকুয়াম অত্যন্ত সোজা পথের এবং সুষ্ঠু পথের রাস্তা দেখায় আর কি করে ওয়ুবা শিরুল মেনিনালিহাত আর সুসংবাদ দিতে এসেছে কোরআনে করিম ওই সব লোকদেরকে যারা ইমানদার আল্লাজিন ওই সব মমিন যারা সৎ কাজগুলি করে আল্লাহ সালেহাত বহু বচন বলেছেন সৎ কাজগুলি করে তাহলে মুসলিম হলে পাচক তো নামাজি হইতে হবে মুসলিম হলে রোজার পাবন্ধ হইতে হবে মুসলিম হলে জাকাত প্রদান করতে হবে ইসলামের পিলারগুলি কায়েম করতে হবে হারাম কাবিরা নাজায়জ থেকে বেঁচে থাকতে হবে তাহলে মুসলিম আল্লাহ ফকরবুল আলম বলছেন যে যারা সৎকর্ম করে সেই সব মমিনকে সেই সব ইমানদারদেরকে কোরআন করিম সুসংবাদ দেওয়ার জন্য এসেছে তাদের জন্য ইহকালেও সুসংবাদ রয়েছে আর পরকালেও সুসংবাদ রয়েছে আন্না আল্লাহম আজরান কবিরা যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার ফাক বলছেন পক্ষান্তরে কোরআনে করিমের বাঘভঙ্গিমা হচ্ছে যে যখনই আল্লাহ মমিনের কথা উল্লেখ করেছেন তখন কাফের কথা উল্লেখ করেছেন যখনই জান্নাতের কথা আল্লাহাক উল্লেখ করেছেন তখনই জাহান্নামের কথা উল্লেখ করেছেন যাতে ভীতির সাথে উৎসাহ দেওয়া হয় ভীতি প্রদর্শন হয় এবং সুসংবাদ দেওয়া হয় আল্লাহ পাক রব্বরে বলছেন ওয়ান্নাল্লেজিন আবিল আখেরা পক্ষান্তরে যারা পরকালকে বিশ্বাস করে না আখেরাতের প্রতি ইমান রাখে না আ তাদনা আলহম আজাবান আলিমা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি আল্লাহ পাক রব্বুল্লাহ প্রস্তুত করে রেখেছেন ওয়াদ আল ইনসান বিশ্বার দুয়া হবিল খেইল আল্লাহ পাক তারপরে মানুষের খারাপ স্বভাবের কথা বলছেন মানুষের মধ্যে কিছু খারাপ স্বভাব রয়েছে তার মধ্যে একটি খারাপ স্বভাব হচ্ছে যে মানুষ ওই রকমই অনিষ্ট কামনা করে যেমন কল্যাণ কামনা করা উচিত কল্যাণ যেমন কামনা করা উচিত তেমনি তারা অনিষ্ট কামনা করে ওয়াকান আল ইনসান আজুলা এবং মানুষ অত্যন্ত তাড়াহুড়াকারী মানুষের একটি খারাপ স্বভাব হচ্ছে যে মানুষ তাড়াহড়া করে থাকে তাড়াহড়া করে ফসল খেতে চায় তাড়াহড়া করে ফল পেতে চায় যার ফলে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে এরশাদ করছেন রাত দিনের কথা যে রাত এবং দিনের আবর্তন বিবর্তন হচ্ছে নিদর্শন এখানে আল্লাপাক আয়াত বলেছেন এই আয়াত হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের আয়াত ওজা আল্লাহার আয়াতাইন রাত এবং দিনকে আমি দুটি নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি ফামা হাউনা আয়াত লাইল অথবা আমি রাতের নিদর্শনকে মুছে দিয়ে থাকি ওয়াজা আল্লাহ আয়াতান নাহারে মুবসে রাতের নিদর্শনকে মুছে দিয়ে থাকি অর্থাৎ রাত যখন আসে তখন সব কিছু অন্ধকার হয়ে যায় এতে আল্লাহ পাকের বড় রহস্য রয়েছে অন্ধকার যদি না হইতো তাহলে আমাদের আরাম বিশ্রাম হইতো না তাহলে আমরা দৈহিক শান্তি পেতাম না আর দিনকে যেহেতু কাজকর্মের প্রয়োজন রয়েছে রুজি রোজগারের প্রয়োজন রয়েছে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ওয়াজা আল্লাহ আয়াতান নাহারে মুবসিরা এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকিত আলোকিত করেছি যদি আলো না হইতো তাহলে আমরা কাজকর্ম করতে সর্বদাই যদি রাত থেকে যেত তাহলে অচল হয়ে যেত জীবনযাপন সর্বদাই যদি দিন থেকে যেত তাহলে চলাফেরা আমাদের জন্য এবং জীবনযাপন মুশকিল হয়ে যেত আল্লাহ রব্বুল আলম বলছেন লেতাব তাগু ফজল আমির রব্বিকুম দিনকে আলোকিত করেছি কি জন্য যাতে করে তোমাদের রবের অনুগ্রহ তোমরা তলাশ করতে পারবো সন্ধান করতে পারবো অলিতা আলম আদাদা সেনিন আর রাত দিনের আবর্তন বিবর্তনের মাধ্যমে তোমরা জানতে পারো বছরের সংখ্যা যে কত দিন গেল কত মাস গেল এইভাবে বছরের সংখ্যা জানতে পারবে ওয়াল হিসাব এবং তোমরা হিসাব করতে পারো দিনের হিসাব করবে সময়ের হিসাব করবে বিভিন্ন ক্ষেত্রে ওয়াকুল্লা সাইন ফাসাল্লাহ তফসিলা এবং প্রত্যেকটি বস্তুকে আমি বিস্তারিত বর্ণনা করেছি আল্লাহ ফাকরাবুল আলম তারপরে মানুষের আমল নামার কথা এবং ভাগ্যের কথা উল্লেখ করেছেন অকুল্লা ইনসান আলজাম নাহু তাহুফি অনকেহ প্রত্যেক মানুষের ভাগ্যকে তার গলায় আমি লাগিয়ে দিয়েছি প্রত্যেক মানুষের ভাগ্যকে আল্লাহ পাক তার গলায় লাগিয়ে দিয়েছেন অর্থাৎ তার সাথে জড়িয়ে দিয়েছেন এবং আল্লাহ ফাকরাবুল আলম তাদের কর্মগুলিকে লিখে রেখেছেন অনুখরুজাল্লাহ ইয়ামাল কিতাবা কেয়ামতের দিনে তাদের জন্য একটি কিতাব অর্থাৎ কর্মলিপি আমলনামা কর্মলিপি আমি বের করবো ইয়ালকাহ মানসুরা যার সম্মুখীন হবে উন্মুক্ত অবস্থায় খোলা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমী দেবেন আর আল্লাহ পাক আদেশ করবেন ইকরা কিতাব আঁকা তোমার এই কর্মলিপি আমলনামা পড়ুক কাফা বেনাফসিকাল ইয়মা আলীকে হাসিবা তুমি নিজেই আজকে নিজের হিসাব করার জন্য যথেষ্ট তোমার আমলনামা দেখে তুমি হিসাব করে নাও আর কাউকে লাগবে না হিসাব করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে মানুষকে যে সৎপথ ধরার ক্ষমতা দিয়েছেন এর কথা উল্লেখ করে বলছেন মানি ফাইন নামা ইয়াহতাদি লেনাফসি যেই ব্যক্তি সঠিক পথ ধরবে সেই ব্যক্তি নিজের উপকারেই সঠিক পথ প্রাপ্ত হবে ফাইন নামা ইয়াদিল্ল আলাইহা আর যেই ব্যক্তি পথভ্রষ্ট হবে সে তার নিজেরই ক্ষতি করবে পথভ্রষ্ট হয়ে নিজেরই ক্ষতি করবে ওয়ালা তাজের ওয়াজের উইজরা ওখরা এখানে একটি আল্লাহ পাকের নীতিমালা উল্লেখ করেছেন কোরআনে কেরিমে বেশ কিছু নীতিমালা উল্লেখ করা হয়েছে যাকে কায়দা কুল্লিয়া বলা হয় তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে কেউ কারো বোঝা উঠাবে না কেউ কারো বোঝা উঠাবে না আপনার ছেলে যদি নামাজ না পড়ে তো আপনাকে উঠাইতে হবে না হ্যাঁ কিন্তু এটা তার বোঝা উঠাচ্ছেন না আপনার দায়িত্ব ছিল তার ইসলামিক তরবিয়তের সেটাতে যদি আপনি শিথিলতা করেন গাফিলতি করেন তার জন্য আপনাকে জবাবদেহি করতে হবে আপনার স্ত্রী যদি পর্দা না করে তাহলে আপনি গুণাগার হবেন এই জন্য যে তাকে পর্দার হুকুম দেওয়া এবং ইসলামিক পরিবার গড়ে তোলা আপনার দায়িত্ব ছিল সেটা আপনার দায়িত্বের জবাবদেহি করতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন যে ওয়ালা তাজের ওয়াজেরাতুন ইজরা ওখরা কোনো ব্যক্তি কোনো বহনকারী ব্যক্তি বোঝা বহন করা ব্যক্তি অন্য কারো বোঝা উঠাবে না ওয়ালা তাজের ওয়াজেরাতুন নফসুন ওয়াজেরা কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কারো বোঝা উঠাবে না অর্থাৎ পাপের বোঝা উঠাবে না গুনহার বোঝা উঠাবে না এটা পরকালের ক্ষেত্রেও দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য যদি পাপ করে ছেলে তাহলে বাবা তার জন্য আসামি হবে না আজকাল অনুসলামিক যেখানে আইন বিধান রয়েছে সেখানে এই জুলম অত্যাচার করা হয় খুন করেছে ভাই তার ভাইকে ধরে নিয়ে চলে গেল খুন করেছে স্বামী তার স্ত্রীকে ধরে নিয়ে চলে গেল এ বড় জুল আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের নীতিমালার বিপরীত কাজ অমাকন্যা মহাজেবিন হাত্তা নাবে আসা রসুল আল্লাহ বলছেন যে অতক্ষণ পর্যন্ত আমি শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত আমি রসুল না প্রেরণ করি আল্লাহ পাকের আরেকটি নীতিমালা যে আল্লাহ পাক কোনো জাতিকে যতক্ষণ পর্যন্ত সতর্ক সাবধান না করেছেন রসুল প্রেরণ করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আজাব দেবেন না সুতরাং প্রত্যেক জাতিতে আল্লাহ পাক নবী রসুল প্রেরণ করেছেন ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালাফিহা নজির আল্লাহ পাক আরেকটি আয়তে বলছেন এমন কোনো সম্প্রদায় জাতি ছিল না যেই জাতিতে সতর্ককারী নবী রসুল আসেননি প্রত্যেক জাতিতে এসেছে কিন্তু আল্লাহ পাক অনেক রসুলের কথাই উল্লেখ করেনি বরং অধিকাংশ নবী রসুলের কথা আল্লাহ পাক উল্লেখ করেননি সুতরাং যে কোনো দেশে নবী রসুল এসেছে তাদের ইতিহাস আমাদের কাছে পৌঁছেনি যার ফলে আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে উল্লেখ করছেন যে কোনো জাতিকে আল্লাহ পাক কেন ধ্বংস করেন কোনো জাতির ওপর আল্লাহ পাকের আজাব কেন আসে আল্লাহ এমনি কি আজাব দিয়ে দেন না কখন আল্লাহ পাক এমনি আজাব দেন না বলছেন ওয়াইজা আরাদান আন্নহলিকা কারিয়া যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই আমার না নামুতরা ফিহা তখন আমি আদেশ করি সেখানকার সচ্ছল ব্যক্তিদেরকে ভোগবিলাসী সচ্ছল ব্যক্তিদেরকে আদেশ করি আল্লাহ পাকের আদেশ ভালো কাজের আদেশ হয় কিন্তু ভালো কাজ না করে তারা ফাফাসা কুফিয়া তারা পাপে লিপ্ত হয়ে যায় এই একটি তফসির হচ্ছে এর যে তাদেরকে আল্লাহ পাক ভালো কাজের আদেশ করলেন কিন্তু ভালো কাজ করলো না ইমান নিয়ে আসলো না পাপে লিপ্ত হইল তখন আল্লাহ পাক রব্বুল আলমী ধ্বংস করে দেন আর আরেকটি তফসিল করা হচ্ছে আমার না মোতরাফিয়া আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ তাহলে আল্লাহ পাকের আদেশ যেমন নিদর্শন সম্পর্কে বললাম যে নিদর্শন দুই প্রকার তেমন আল্লাহ পাকের আদেশও দুই প্রকার আল্লাহ পাকের এক হচ্ছে সৃষ্টিগত আদেশ আর এটা হচ্ছে বিধানগত আদেশ সৃষ্টিগত আদেশ যেমন কোনো কিছু করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমীকে আল্লাহ পাক কী বলেন এন্নামা আমরহু আদা আরাদা আন ইয়াকুল আলহু কোন কোন যখন আল্লাহ কোনো কিছু করতে চান তখন বলেন হও এটা আল্লাহ পাকের আদেশ কিন্তু কোন আদেশ সৃষ্টিগত আদেশ হও তখন হয়ে যায় তখন তাদেরকে আদেশ করি মানে আমি তাদের ভাগ্যে নির্ধারিত করে দিই সৃষ্টিগত আল্লাহ পাকের আদেশ সচ্ছলদের ফাফাসা কুফিহা সুতরাং তারা পাপে লিপ্ত হয়ে যায় ফাহা কাল ইহাল কল তখন আল্লাহ পাকের আজাবের কথা তাদের ওপর বাস্তবায়ন হয়ে যায় ফাদাম্মার নাহা তাদমিরা অতপর আমি আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিই আল্লাহ পাক রব্বুল আলম বলছেন যে এইরকম বহু জাতিকে আমি ধ্বংস অকাম আহলাকনা মিনাল করুন মিম্বাদে নুহ নু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 নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ